আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু আল্লাহর দয়া শান্তি রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক একইভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন যীশু খ্রিস্ট আর এটার উল্লেখ আছে গসপেল অফ লুকে চব্বিশ নম্বর অধ্যায়ের ছত্রিশ অনুচ্ছেদে তিনি বলেছেন হিব্রুতে সালাম আলাইকুম যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক আজকের এই অনুষ্ঠানে আলোচনার বিষয় হল ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে যার অর্থ শান্তি আরেকটা অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহ তালার কাছে সমর্পণ করা মহান সৃষ্টিকর্তার কাছে এক কথায় ইসলাম মানে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে শান্তি অর্জন করা আর যে লোক নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহ সুবানতালার কাছে সেই লোককে বলা হয় মুসলমান অনেকেরই একটা ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যে ধর্মটা পৃথিবীতে এসেছে চোদ্দশো বছর আগে আর মহানবী সাল্লাহ সাল্লাম তিনি হলেন এই ইসলাম ধর্মের প্রবর্তক সত্যি বলতে ইসলাম পৃথিবীতে আছে সৃষ্টির প্রথম লগ্ন থেকেই যে সময় থেকে আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করেছেন আর মহানবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি ইসলাম ধর্মের প্রবর্তক নন বরং তিনি হলেন সর্বশেষ চূড়ান্ত নবী আল্লাহ সুবাহন তালার পবিত্রকরণে আছে সুরা ফাতিরের চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে এমন কোন সম্প্রদায় বা গোত্র নেই যেখানে আমি সতর্ককারী বা পথপ্রদর্শক পাঠাইনি পবিত্র কোরআনে সুরারাদের সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি প্রত্যেক গোত্রের জন্য পথ প্রদর্শক পাঠিয়েছি পবিত্র কোরআন এখানে বলছে প্রত্যেক সম্প্রদায়ের কাছে প্রত্যেক গোত্রের কাছে মহান স্রষ্টা আল্লাহ সুবাহ পথ প্রদর্শক আর দূত পাঠিয়েছেন এছাড়াও পবিত্র কোরআনে আছে সুরা নিসার একশো চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা মুমিনের আটাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি তোমার কাছে কয়েকজন নবী রাসুলদের কথা বলেছি আর বাকিদের কথা তোমাকে বলিনি তার মানে পবিত্র কোরআনে কয়েকজন নবী রাসুলের কথা বলা হয়েছে আর বাকি নবী রাসুলগণের কথা উল্লেখ করা হয়নি নাম দিয়ে পবিত্র কোরণে পঁচিশ জন নবী রাসুলের কথা বলা হয়েছে যেমন আদম নু ইসমাইল ইসাক মুসা ইসা মোহাম্মদ সকলেই শান্তিতে থাকুন নাম দিয়ে পঁচিশ জনের উল্লেখ আছে আর ইসলাম হলো এমন একটা খ্রিস্টান ধর্ম যে ধর্মের একটা মূল ভিত্তি হলো খ্রিস্টকে নবী হিসেবে বিশ্বাস করতে হবে সে আসলে মুসলমান নয় যে মুসলমান খ্রিস্টকে নবী হিসেবে মানে না আমরা মানি যে তিনি আল্লাহ সুবাহ তালার একজন প্রেরিত দূত ছিলেন আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের ভূমিকা ছাড়াই যে কথাটা অনেক আধুনিক খ্রিস্টান এখন বিশ্বাস করতে চান না আমরা মানি যে তিনি মৃতকে জীবিত করেছিলেন মহান স্রষ্টার নির্দেশে আমরা মানি যে তিনি অন্ধ আর কুষ্ঠরোগীকে স্রষ্টার নির্দেশে সারিয়ে তুলেছিলেন ইসলাম হলো একমাত্র অখ্রিস্টান ধর্ম যে ধর্মের মূল ভিত্তি হলো যীশু খ্রিস্টকে নবী হিসাবে বিশ্বাস করতে হবে আমি আগেও বলেছি পঁচিশ জন নবী এবং রাসুলের নাম পবিত্র কোরআনে আছে তবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে এ পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুল এই পৃথিবীতে এসেছিলেন এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পৃথিবীতে এসেছেন নাম দিয়ে পবিত্র কোরআনে পঁচিশ জনের উল্লেখ রয়েছে তবে এই সব নবী এবং রাসুল এসেছিলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগে তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য আর তারা ঈশ্বরের কাছ থেকে যে নির্দেশ পেয়েছিলেন সেটাও ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য যে সকল নবী রাসুল এসেছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগে তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য আর সেই নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য যেমন ধরুন পবিত্র কোরণে আছে সুরা আল ইমরানের উনপঞ্চাশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আমি ইসা আলাইসাল্লামকে বন ইসরায়েলের জন্য রাসুল হিসেবে পাঠিয়েছি আর যীশুখ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র ইসরায়েলের সন্তানদের জন্য আর এই একই ধরনের কথা আছে পবিত্র বাইবেলে গসপেল অব ম্যাথিউ দশ নম্বর অধ্যায় পাঁচ অনুচ্ছেদে উল্লেখ করা আছে যে যীশুখ্রিস্ট তার শিষ্যদের উদ্দেশ্যে একথা বলেছেন যে তোমরা কখনো জেন্টাইলদের পথ অনুসরণ করো না এই জেন্টাইল কারা যারা ইহুদি নয় হিন্দু আর মুসলিম যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন যে তোমরা কখনো জেন্টাইলদের পথ অনুসরণ করো না আর সামারিটানদের কোনো শহরে তোমরা প্রবেশ করবে না বরং তোমরা ইসরায়েলবাসীদের পথ অনুসরণ করে চলবে যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন শুধু ইসরায়েলবাসীদের পথ অনুসরণ করো এছাড়াও যিশু নিজের মুখেই বলেছেন গসপাল অফ ম্যাথিউ পনেরো নম্বর অধ্যায়ের চব্বিশ অনুচ্ছেদে তিনি বলছেন যে আমি এই পৃথিবীতে এসেছি শুধু ইসরায়েলবাসীদের পথ দেখানোর জন্য যীশুখ্রিস্ট প্রেরিত দূত হয়ে পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র ইহুদিদের জন্য শুধুমাত্র ইসরায়েলবাসীদের জন্য পুরো মানবজাতির জন্য নয় পবিত্র কোরণে আহজাবের চল্লিশ নম্বর আয়াতে উল্লেখ আছে মা কান মাহমদুল আবা আহদিম রাজালকুম ওয়ালাকি রসুল্লাহ ওয়া খাতামুন নবী ইন কান আল্লাহ বিকুল্লি শাইন আলিমা যে মোহাম্মদ আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর একজন রাসূল এবং তিনি হলেন শেষ নবী আল্লাহ সব বিষয়ে সব কিছু ভালো জানেন মহানবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী আর নবীজি মোহাম্মদ সাল্লি সাল্লাম শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য পৃথিবীতে আসেননি পবিত্র কোরআনে সুরা আল আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি তো তোমাকে প্রেরণ করিয়াছি কেবল বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে সমস্ত সৃষ্টির প্রতি রহমত হিসেবে সমগ্র মানবজাতির প্রতি রহমত হিসেবে পবিত্র কোরআনে সুরা সাবার আঠাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে وما ارسلناك الا كافه للناس ওয়া নাযীর যে আমি তো তোমাকে সমস্ত মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করিয়াছি কিন্তু অধিকাংশ মানুষই এটা জানে না মহানবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী আর তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য আসেননি তিনি পৃথিবীতে এসেছিলেন সমগ্র মানব জাতির জন্য আর বিভিন্ন ধর্মগ্রন্থে মহানবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে বাইবেলও বলা হয়েছে খ্রিস্টান ধর্মে বলা হয়েছে এটা পাবেন বুক অব ডিউটারনমিতে আঠারো নম্বর অধ্যায়ের আঠারো অনুচ্ছেদে সেখানে আছে যে আমি একজন নবীকে পাঠাবো তাদের ভাইদের মধ্য থেকে যে হবে তোমার মতো এবং তার মুখ দিয়ে আমি তাকে কথা বলাবো আর সে আমার নির্দেশই কাজ করে যাবে এই ভবিষ্যৎবাণীটা একজন নবীর আসার কথা বলছে আর অনেক খ্রিস্টানকে আপনারা বলতে শুনবেন যে এই ভবিষ্যৎবাণীটা আসলে বলছে যীশু খ্রিস্টের আসার কথা যদি জিজ্ঞেস করেন এটা কিভাবে যীশু খ্রিস্টের কথা বলছে তারা আপনাকে বলবে ভবিষ্যৎবাণীটা বলছে আমি একজন নবী পাঠাবো তাদের ভাইদের মধ্য থেকে যে হবে তোমার মতো যে হবে মুসা আলাহিসাল্লামের মতো যদি সেই নবী মুসার মতো হন তাহলে বলা যায় সেই নবীর কথায় ভবিষ্যৎবাণী করা হয়েছে আর খ্রিস্টানরা বলে যে ঈসা আর মুসা আলাহিসাল্লাম তারা দুজনে একই রকম এখানে তারা যে যুক্তিটা দেখায় যে দেখেন মুসা আলাইসাল্লাম ঈশ্বরের একজন নবী আর যীশু খ্রিস্টও ছিলেন ঈশ্বরের একজন প্রেরিত নবী মুসা আলাইসাল্লাম একজন ইহুদি আর যীশু খ্রিস্টও ছিলেন একজন ইহুদি তাহলে দুটো ব্যাপারে সাদৃশ্য আছে তখন তাদের জিজ্ঞেস করেন যে এ দুটো সাদৃশ্যই কি যথেষ্ট যাতে করে প্রমাণ হয় এই ভবিষ্যৎবাণী শুধু খ্রিস্টের কথা বলছে তারা বলবে যথেষ্ট এই দুটো সাদৃশ্য দিয়েই যদি এটাকে বিচার করা হয় তাহলে বাইবেলে যত নবীর নাম উল্লেখ আছে যারা মুসা আল্লাহ সাল্লামের পরে এসেছেন যেমন Salman Isaiah Ezekiel Daniel Joel John Hosea সবাই ছিলেন ঈশ্বরের প্রেরিত নবী আর সবাই ছিলেন ইহুদি তাহলে মুসা আলাহ ইসাল্লামের পরে যেসব নবীর কথা বাইবেলে উল্লেখ আছে তারা সবাই এই শর্ত দুটো পূরণ করেছেন যদি ভালো করে দেখেন ডিউটারনমির এই ভবিষ্যৎবাণী আঠারো নম্বর অধ্যায়ের আঠারো অনুচ্ছেদ এই ভবিষ্যৎবাণীটা মিলে যায় শুধুমাত্র সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে কারণ যদি ভালো করে দেখেন মুসা এবং মোহাম্মদ তারা দুজনেই শান্তিতে থাকুন তাদের দুজনেরই স্বাভাবিক জন্ম হয়েছে তাদের দুজনেরই বাবা এবং মা ছিলেন যীশুখ্রিস্ট সম্পর্কে পবিত্র কোরআন বলছে সুরা আল ইমরানের তেতাল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের ভূমিকা ছাড়াই এই কথা বাইবেলেও আছে গসপেল অফ ম্যাথিউ এক নম্বর অধ্যায়ের আঠারো অনুচ্ছেদে এছাড়াও গসপেল অফ লুক এক নম্বর অধ্যায়ের পঁয়ত্রিশ অনুচ্ছেদে যে যীশুখ্রিস্ট অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন তার কোনো মানুষ বাবা ছিল না তাহলে দেখতে পাচ্ছেন যে মুসা আলাহ ইসাল্লাম এখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতো কিন্তু খ্রিস্টের মতো তিনি নন দুজনেই মুসা এবং মোহাম্মদ দুজনে শান্তিতে থাকুন বিবাহিত ছিলেন তাদের সন্তানও ছিল বাইবেল অনুযায়ী খ্রিস্ট বিবাহিত ছিলেন না এবং তার কোনো সন্তানও ছিল না এছাড়াও মুসা এবং মোহাম্মদ দুজনে শান্তিতে থাকুন তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছিল যীশুখ্রিস্ট স্বাভাবিকভাবে মারা যাননি পবিত্রকরণের কথা অনুযায়ী সুরানিসার একশো সাতান্ন নম্বর ও একশো আটান্ন নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ যীশু খ্রিস্টকে তার কাছে তুলে নিয়েছেন তিনি মারা যাননি আর চার্চের কথা অনুযায়ী বাইবেল বলছে যে যীশু খ্রিস্টকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল দুটো ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি স্বাভাবিকভাবে মারা যাননি তাহলে মুসা আলাহ ইসাল্লাম তিনি কখনোই যীশু খ্রিস্টের মতো ছিলেন না সাহায্য মানুষ যদি আল্লাহকে ভয় করে কাজ করে আল্লাহ তার সহযোগিতা করবেন আল্লাহর ওয়াদা ওই ব্যক্তি জাহান নামে যাবে না কখনো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 শাস্তি দিতেন আল্লাহর নবী হওয়ার পাশাপাশি তারা ছিলেন দেশের প্রধান ব্যক্তি অর্থাৎ সে দেশের রাজা সেই নির্দিষ্ট সময়কালের জন্য কিন্তু যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন এটা আছে গসপল অব জনে আঠারো নম্বর অধ্যায়ের ছত্রিশ অনুচ্ছেদে আমার রাজ্য এই পৃথিবীতে নয় তার অর্থ যিশু এই পৃথিবীতে কোনো রাজ্যের রাজা ছিলেন না তাহলে দেখতে পাচ্ছেন মুসা আর মোহাম্মদ দুজনে শান্তিতে থাকুন তারা দুজনে আসলে একই রকম কিন্তু মুসা আর যিশু দুজনে শান্তিতে থাকুন তারা একরকম নন তাহলে এই ভবিষ্যৎবাণীটা মিলে যায় শুধুমাত্র সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে এই ভবিষ্যৎবাণীতে বলা হচ্ছে আমি একজন নবী পাঠাবো তোমাদের ভাইদের মধ্য থেকে ভাই মানে আত্মীয় আর আমরা জানি ইহুদিরা আর আরবরা দুই জাতি একে অন্যের জ্ঞাতি ভাই এই ভবিষ্যৎবাণী আরও বলছে তার মুখ দিয়ে আমি তাকে কথা বলাবো আমরা জানি আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যেসব ওহি পেয়েছিলেন তিনি তখন সেগুলো তেলাওয়াত করেছিলেন যেন তার মুখ দিয়ে কথা বলানো হয়েছে তাহলে এই ভবিষ্যৎবাণী পুরোপুরি মিলে যায় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে আরও একটা ভবিষ্যৎবাণী বলছে বুক অব আজায় বারো নম্বর অধ্যায়ের উনত্রিশ অনুচ্ছেদে এই কিতাব দেয়া হবে সেই লোককে যার অক্ষর জ্ঞান নাই আর যখন তাকে বলা হবে যে পড়ো তখন সে বলবে আমি তো পড়তে জানি না আর আমরা জানি যে প্রথম ওহি যেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর নাজিল হয়েছিল পবিত্র কোরআনে সুরা ইকরার এক নম্বর আয়াত উল্লেখ আছে ইকরা যখন আল্লাহ বললেন পাঠ করো নবীজি বললেন মা আনাবিকারী যে আমি পড়তে জানি না আর ঠিক এই কথাটারই ভবিষ্যৎবাণী করা হয়েছে টেস্টামেন্টে বুক অব আইজায় উনত্রিশ নম্বর অধ্যায়ের বারো অনুচ্ছেদে এছাড়া উল্লেখ আছে সং অফ সলমনে পাঁচ নম্বর অধ্যায়ের ষোলো অনুচ্ছেদে বলা হয়েছে এটা হিব্রু উদ্ধৃতি যেটার অর্থ হলো তার কথাগুলি খুবই মধুর সবকিছু মিলিয়ে তিনি মনোরম যদি ভালো করে দেখেন আর হিব্রু ভাষাতে সেমেটিক কোনো ভাষায় ইম এই শব্দটা দিয়ে সম্মান দেখানো হয় সম্মানের বহুবচন ইম যেমন এলোহিম এটা সম্মানের জন্য সম্মানের বহুবচন একইভাবে মোহাম্মদ তারপরে ইম তখন নাম হলো মোহাম্মদ ইম তাহলে আমরা দেখি যে মোহাম্মদের নাম অন্যান্য ধর্মগ্রন্থেও আছে কিন্তু অনুবাদ করার সময় এখানে বলা হয়েছে তার কথাগুলো মধুর তিনি সব মিলিয়ে মনোরম মোহাম্মদ ইমের অনুবাদ করা হয়েছে সব মিলিয়ে মনোরম তিনি আমার প্রিয়পাত্র আমার বন্ধু হে জেরুজালামের কন্যারা তাহলে নাম দিয়ে মহানবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা বিভিন্ন ধর্মগ্রন্থে আছে এমনকি বাইবেলের ওল্ড টেস্টামেন্টেও আছে তবে কিছু খ্রিস্টান হয়তো বলবে যে ওল্ড টেস্টমেন্ট আমরা বিশ্বাস করি না নিউ টেস্টমেন্টের উপরে আমরা বেশি গুরুত্ব দেই আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তালার রহমতে নিউ টেস্টমেন্টেও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী করা হয়েছে বাইবেলের গসপেল অব জনে চোদ্দ নম্বর অধ্যায়ের ষোলো অনুচ্ছেদে যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন যে আমি আমার পিতাকে বলবো তোমাদের একজন পরামর্শক পাঠাতে বাইবেলের গসপলাভ জনে পনেরো নম্বর অধ্যায়ের চৌত্রিশ অনুচ্ছেদে আছে যখন আমার পিতা পরামর্শক পাঠাবেন সে আমাকেই প্রশংসা করবে এরপরে উল্লেখ আছে গসপলাভ জনে ষোলো নম্বর অধ্যায়ের সাত অনুচ্ছেদে আমি তোমাদেরকে সত্যি কথাটা বলি এটাই তোমাদের জন্য মঙ্গল যদি আমি চলে যাই যদি আমি না যাই তাহলে সেই পরামর্শক আসবেন না তবে আমি চলে গেলে তিনি পৃথিবীতে আসবেন এখন এই পরামর্শক শব্দটা আপনারা এখনকার বাইবেল পাবেন এটা আসলে প্যারাক্লিটাস যেটা পেরিক্লিটস শব্দটার অপভ্রংশ পেরিক্লিটস শব্দটার অর্থ যে প্রশংসা করে যার প্রশংসা করা যায় এই শব্দটার আরবি হলো মোহাম্মদ আর যে প্রশংসা করে আরবিতে সেটা হলো আহম্মদ আলহামদুলিল্লাহ এ দুটো নামই সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পবিত্র কর্ণেশ্বরা সাফের ছয় নম্বর আয়াতে উল্লেখ আছে যে ঈসা আলাইসাল্লাম মরিয়মের পুত্র তাকে পাঠানো হয়েছিল বন ইসরায়েলের রাসুল হিসেবে আর তিনি বলেছেন আমি সেই আইনকে সমর্থন করতে এসেছি যেটা আমার আগে এসেছে আর সুসংবাদ দিচ্ছি আমার পরে আরেকজন রাসুল আসবেন যার নাম হবে আহম্মদ তিনি শান্তিতে থাকুন তাহলে কোরআন বলছে যে তিনি তার নিজের মুখেই এই ভবিষ্যৎবাণীটার কথা বলেছেন তাহলে মূল শব্দ হলো পেরিক্লিটস অর্থাৎ যাকে প্রশংসা করা হয় বা যে প্রশংসা করে এর অপভ্রংশ হলো প্যারাক্লিটস যেটার অনুবাদ করা হয়েছে পরামর্শক আসলে প্যারাক্লিটস শব্দটার অর্থ পরামর্শক নয় এর অর্থ যে দয়ালু এখন এই শব্দটা হোক প্যারাক্লিটস বা পেরিক্লিটস অথবা প্রশংসা করা যায় বা প্রশংসা যে করে অথবা দয়ালু অথবা পরামর্শক আলহামদুলিল্লাহ এই সবগুলো নামই সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে পুরোপুরি মিলে যায় এখানে হয়তো কিছু খ্রিস্টান বলতে পারে যে এই ভবিষ্যৎবাণী আসলে বলছে পবিত্র আত্মার কথা এখানে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা বলা হচ্ছে না কিন্তু ভবিষ্যৎবাণীটা ভালো করে দেখলে বুঝবেন যে এটাই তোমাদের জন্য উপকারী যদি আমি চলে যাই কারণ আমি চলে না গেলে সেই পরামর্শক আসবেন না আমি চলে গেলে তখনই তিনি আসবেন সেই পরামর্শক তখনই পৃথিবীতে আসবেন যদি যীশুখ্রিস্ট এই পৃথিবী থেকে চলে যান আর আমরা জানি যে পবিত্র আত্মা যীশুখ্রিস্টের জন্মের আগেও সেখানে ছিল যিশু জন্মানোর সময়েও পবিত্র আত্মা সেখানে ছিল যিশু ব্যাপটাইজ হওয়ার সময়েও পবিত্র আত্মা ছিল নিশ্চিতভাবে এই পরামর্শক বাইবেলে যার কথা বলা হচ্ছে তিনি পবিত্র আত্মা নন পবিত্র আত্মা তখনও ছিল যখন যীশুখ্রিস্ট এই পৃথিবীতে বেঁচে ছিলেন আরও উল্লেখ আছে গসপেল অফ জনে ষোলো অধ্যায়ের বারো থেকে চোদ্দ অনুচ্ছেদে যে আমি তোমাদের কাছে আরও কিছু কথা বলবো কিন্তু তোমরা এখন সেগুলো মেনে নিতে পারবে না কারণ সে সত্যের আত্মা যখন আসবে সেই তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে তার নিজের কথা বলবে না যে ওহি সে পাবে সেগুলোই সে বলবে আর সে আমার হয়ে সাক্ষ্য দেবে সে আমার প্রশংসা করবে সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে এখানে বাইবেলে যে সত্যের আত্মার কথা বলছে এটাও সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কথাই বলছে তাহলে আপনারা যদি বাইবেল পড়েন এমনকি বাইবেলেও সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা ভবিষ্যৎবাণী করা হয়েছে পৃথিবীতে এ পর্যন্ত অনেকগুলো আসমানি কিতাব নাজিল হয়েছে নাম দিয়ে চারটার কথা আমরা জানি পবিত্র কোরআনে যেগুলোর উল্লেখ আছে তওরাত জাবুর ইঞ্জিল এবং কোরআন তওরাত হলো সেই ওহি আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাহিসাল্লামের উপর জবর হলো সেই ওহি আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাহিসাল্লামের উপর ইঞ্জিল হলো সেই ওহি আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাহিসাল্লামের উপর আর কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর এছাড়াও পৃথিবীতে অনেক আসমানি কিতাব নাজিল হয়েছে নাম দিয়ে কোরআনে মাত্র চারটা কিতাবের কথা বলা হয়েছে তবে সেসব আসমানি কিতাবগুলো পবিত্র কোরআনের আগে এই পৃথিবীতে এসেছিল সেগুলো ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোকদের জন্য আর সেই নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সময়কালের জন্য তবে সর্বশেষ চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য নাজিল হয়নি পবিত্রকরণে আছে সুরা ইব্রাহিমের বান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এটা মানব জাতির জন্য একটি বার্তা যাতে করে তারা সতর্ক হয়ে যায় এবং জানতে পারে স্রষ্টা কেবলমাত্র একজনই এবং যাতে বোধশক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে তাহলে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য এছাড়া পবিত্র কোরআনে সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে রমজান হলো সেই মাস যে মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে এই পৃথিবীর মানুষ জাতির দিশারি হিসেবে এবং সত্য আর মিথ্যের মধ্যে পার্থক্যকারী রূপে পবিত্র কোরণে সুরা জুমারের একচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি এই কিতাব মানুষ জাতিকে পথ দেখানোর জন্য এখানে শুধু মুসলমান বা আরবদের কথা বলা হয়নি বলা হয়েছে পুরো মানুষ জাতির কথা তাহলে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য সেজন্য পবিত্র কোরআনের আগে যতগুলো আসমানি কিতাব এসেছিল যেহেতু সেগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল আল্লাহ সুবান তালা এই কিতাবগুলির বিশুদ্ধতার জন্য কোনো কিছু করেননি বর্তমানে যে আসমানি কিতাবগুলো আছে তার মধ্যে যেটা একেবারে আগের মতো রয়েছে সেটা হলো পবিত্র কোরআন আর উইলিয়াম মুর যিনি ইসলামের একজন কড়া সমালোচক তিনি বলেছেন আর কোনো ধর্মগ্রন্থ নেই যে গ্রন্থটা পবিত্র কোরআনের মতো করে বিশুদ্ধতা বজায় রাখতে পেরেছে বারোশো বছর ধরে তিনি এই কথাটা বলেছেন দুশো বছর আগে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এটা আছে সহি বুখারিতে এক নম্বর খণ্ডে সাত নম্বর হাদিসে তিনি বলেছেন যে ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটি স্তম্ভের উপর প্রথমটা হল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত দূত দ্বিতীয়টা হলো সালাদ তৃতীয় হলো জাকাত চতুর্থ হজ আর পঞ্চম হলো রোজা প্রথমটা হলো যে আল্লাহ সুবাহ তাল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মহানবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর প্রেরিত দূত এটা হলো আল্লাহ তালা সম্পর্কে একটি ধারণা পবিত্র বাকার বাকারার একশো সাতাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে পূর্ব বা পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোনো পুণ্য নেই তবে পুণ্য আছে সেখানে যদি আল্লাহকে বিশ্বাস করো মৃত্যুর পর পরকালের জীবনে বিশ্বাস করো আসমানি কিতাবে বিশ্বাস করো ফেরেস্তাদের বিশ্বাস করো আর যদি নবীদের বিশ্বাস করো বিশ্বাস করো তকদিরে তো সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা সম্ভব কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসুন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন দার্সে সন্না প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়